আলোচনা করা হয়েছিল সেখানে মৌলিক বিষয় ছিল মুসলিম যুবকদেরকে সাহাবায় কেরামদের মতো প্রশিক্ষণ নিতে হবে মুসলিম জাতির প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম নিজেও যোদ্ধা ছিলেন এবং তার ব্যবহারকৃত ঘোড়া ঘোট তরবারি তীর বর্ষা এসব বিষয়ে আলোচনা করা হয়েছিল আমরা জানি মুসলিম জাতির মূল শক্তি অস্ত্র নয় অস্ত্র শক্তি বলে মুসলিমরা যুদ্ধ করে না আল্লাহ সুবাহ প্রস্তুতির জন্য বলেছেন আমাদের তাই প্রস্তুতি গ্রহণ করতে হবে কিন্তু এর সঙ্গে আর একটা বড় জিনিস প্রয়োজন তা হচ্ছে আত্মাহাল্লুক মা আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন হনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল মনোবল বড় ছিল মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম জানতে পারলেন হাওয়াজেন নামক গোত্রের লোকেরা মুসলিমদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছে মুসলিমদের উপরে হামলা করার জন্য আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মক্কায় যে সাহাবায় কেরাম সঙ্গী ছিলেন তাদের নিয়ে এবং মক্কা বিজয়ের পরে যারা ন মুসলিম হল তাদের নিয়ে এই হাওয়াজেন গোত্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হলেন সংখ্যায় তারা অনেক বেশি ছিল যেরকম আর কখনো হয়নি সাহাবাই কেরাম বলতে লাগলেন আজকে আমরা সংখ্যা কমের কারণে পরাজিত হব না এরকম মনোবল নিয়ে যখন তারা ময়দানে অবতীর্ণ হল হাওয়াজেন গোত্র চতুর্দিক থেকে এমনভাবে আক্রমণ করল প্রচন্ড আক্রমণের কারণে মুসলিমরা এলোমেলো হয়ে গেল এমনকি আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম পর্যন্ত একা হয়ে পড়লেন তিনি ধরাশায়ী হলেন শয়তান খবর ছড়িয়ে দিল আলা ইন্না মুহাম্মাদান কদ কুতিলা মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে সাহাবাই গ্রামদের মধ্যে যারা ময়দানে ছিলেন তারা মরণপণ যুদ্ধ করতে লাগলেন আর এক দল চিন্তা করলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন জীবিত নেই তাহলে আর যুদ্ধ করে লাভ কি ময়দান থেকে সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন এর মধ্যেই আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করলেন ওহে আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো আমার কাছে চলে আসো তিনি কবিতা পড়তে লাগলেন আব্দুল মুতালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালেবের বংশধর এরপরে সাহাবায়ে কেরাম আবার যুদ্ধ শুরু করলেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم মোহাম্মদ তো একজন রাসূল তার আগে যে সমস্ত রাসূলরা ছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন মোহাম্মদ সাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা যুদ্ধে নিহত হন তাহলে কি তোমরা আবার পশ্চাতে ফিরে যাবে আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ক রামদের মধ্যে নতুন মনোবল আসলো এবং তারা আল্লাহর প্রতি ভরসা করে যুদ্ধ শুরু করলো এবং আল্লাহ সুবাহ এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করলেন এবং ইসলামের ইতিহাসে এই যুদ্ধে সবচেয়ে গণিমতের মাল বেশি পাওয়া গিয়েছিল বোঝা গেল প্রথম অংশে সাহাবায়ক রামদের মধ্যে নিজেদের সংখ্যা নিয়ে গর্ব ছিল এই কারণে আল্লাহ সুবাহান তাদের গর্বকে ধুলিস্বাদ করে দিলেন কোরআনে আয়াতে বলা হয়েছে ওয়াইয়াউমা হনাইনিন ইদ আজাবাতকুম কাসারাতুকুম স্মরণ করো হরাইনের দিনকে যেদিন তোমাদের সংখ্যা আধিক্য তোমাদেরকে আনন্দ করেছিল তোমাদেরকে উৎফুল্ল করেছিল সালাম তখনি আন কুমিনাল্লাহ সেই আ কিন্তু সেদিন তোমাদের আল্লাহর থেকে কোনো উপকার করতে পারে নাই বোঝা গেল মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের বলে যুদ্ধ করে না মুসলিমরা অস্ত্র বলে যুদ্ধ করে না মুসলিমরা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত এবং সাহায্যের উপর ভিত্তি করে এ কারণে কোরআনের সূরায়ে মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সূরার এগারো নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم জেনে রাখো এ বিজয় তোমাদের এজন্য যে আল্লাহ সুবাহান মমিনদের মাওলা আর কাফেরদের কোনো মাওলা নেই ওদের কোনো অভিভাবক নেই ওয়ান্নাল কাফিরিনা লা লাহুম ভারতের কোনো মাওলা নেই আমেরিকার কোনো মাওলা নেই ব্রিটেনের কোনো মাওলা নেই বুশের কোনো মাওলা নেই ওবামার কোনো মাওলা নেই দুনিয়ার কোন কাফেরদের কোন মাওলা নেই মমিনদের মাওলা আছেন আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহান একজন মমিন আল্লাহর উপরে ভরসা করে প্রস্তুতি থাকবে ঠিকই মূল ভরসা হবে আল্লাহ সুবাহান নুসরত এবং সাহায্যের উপরে মমিনরা যুদ্ধ করবে আল্লাহকে সন্তুষ্ট করার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 বলেছেন আমি তাদেরকে ভালোবাসব তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব শুধুমাত্র একজনকে খুশি করার জন্য তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সুবাহ যাদের সঙ্গে শত্রুতা করতে বলেছেন আল্লাহ সুবাহ যাদের ঘৃণা করতে বলেছেন আমি তাদের সঙ্গে শত্রুতা পোষণ করব তাদেরকে ঘৃণা করব আল্লাহ সুবাহ খুশি করার জন্যই একজন মমিনের ভালোবাসা এবং শত্রুতা এর মূল মাপকাঠি হচ্ছেন আল্লাহ সুবাহান এজন্যই কোন একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আল্লাহর নৈকট্য অর্জন করছেন কিভাবে লোকটা বলল আমি লক্ষ্য করলাম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই যত ভালো মানুষ হোক না কেন তার শত্রু আছে আবার এমন কোনো মানুষ নেই যার কোনো না কোনো বন্ধু নেই যত খারাপ মানুষ হোক না কেন তারও কোনো না কোনো বন্ধু আছে আমি চিন্তা করলাম দুনিয়ার বন্ধুত্ব আজকে আছে কালকে নেই আজকে যিনি বন্ধু কালকে তিনি শত্রু আজকে যিনি শত্রু কালকে তিনি বন্ধু আমাকে এমন একজন বন্ধু খুঁজে বের করতে হবে যেই বন্ধু আমার চিরস্থায়ী এমন একজন শত্রু খুঁজে বের করতে হবে যেই শত্রু আমার চিরস্থায়ী আর এই জন্য বেছে নিলাম কোরআনকে কোরআন বলেছে কোরআন সব সমস্যার সমাধান আমি সেজন্য কোরআন পড়তে লাগলাম ঠিকই কোরআন থেকে পেয়ে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু মুমিনদের বন্ধু মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার বন্ধু খুঁজে পেলাম যেই বন্ধু স্থায়ী বন্ধু যিনি আমার জীবনে মরণে হাসরে জান্নাতে সব জায়গায় বন্ধু থাকবেন আমি তার নাফরমানি করলেও তিনি আমার রিজিক বন্ধ করবেন না আমি তার অবাধ্য হলেও তিনি আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন না আমাকে তবার সুযোগ দিবেন আমি আল্লাহ সুবাহান তালাকে বন্ধু পেয়ে গেলাম এবারে তালাশ করতে লাগলাম শত্রু আমি তালাশ করলাম দুনিয়ার এমন কোন শত্রু নেই যে আজকে শত্রু কালকে ভালো হওয়ার সম্ভাবনা নেই এজন্য এমন একজন শত্রু আমাকে খুঁজে বের করতে হবে যে কখনোই আমার বন্ধু হতে পারে না এজন্য কোরআন আবার খুঁজতে শুরু করলাম কোরআন আমাকে সমাধান দিল মুবিন নিশ্চয়ই শৈতান মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন ইন্না শৈতান আদুবুল্লাকুম নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো আমি আমার শত্রু পেয়ে গেলাম আমার শত্রু হচ্ছে শয়তান শয়তানকে শত্রু ঘোষণা করে শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে শয়তানের কর্মসূচি যারা পালন করে শয়তানের কাজ যারা করে এই শয়তানের কারণে তারা আমার শত্রু গণ্য হবে ভাইয়েরা আমার একজন মমিনের সব ভালোবাসার কেন্দ্র আল্লাহ সুবাহ আল্লাহর জন্যই তারা জীবন দিবে আল্লাহর জন্যই তারা বেঁচে থাকবে এ কারণে মমিনদের মধ্যে যতদিন পর্যন্ত এই চেতনা থাকবে অতক্ষণ পর্যন্ত মমিনদেরকে কেউ পরাজিত করতে পারবে না এহুদি আগেও ছিল খ্রিস্টান আগেও ছিল নাস্তিক মোরতাব মুনাফিক আগেও ছিল ইতিহাস পড়ুন আল্লাহ নবীর যুগে কোন মুনাফিক কোন কাফের কোন মোরতাদ ওই মুসলিমীয় সাহাবাদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস করত না আজকে কেন হচ্ছে একটা হাদিস পরিষ্কার করে আমাদের জানিয়ে দিচ্ছে সৌবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিকু আন তাদা আল উমাম ইউসিকুল উমাম আন তাদা আলাইকুম ক্ষমা তাদা আল তৈলা তুইলা আতিহা অচিরেই এমন একটি মুহূর্ত আসবে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে দপ্তরখান দিচ্ছিয়ে মেহমানদেরকে আহ্বান করা হয় আসো খাবারের জন্য আসো এরকম ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে আসো আমরা মুসলিমদের ধ্বংস করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি লক্ষণীয় বিষয় হচ্ছে এই আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে যে শব্দটা বয়ান করেছেন ব্যবহার করেছেন আজকের কাফেররা ঠিক সেই শব্দই ব্যবহার করেছেন আরবিতে জাতিসংঘকে আরবিতে বলা হয় আল উমামুল মুত্তাহিদা আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করেছেন একটু বেশ কম হয়নি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইউসেকুয়াল উমাম উমামুল মুত্তাহেদা সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতীর্ণ হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বর্তমান জাতিসংঘ এবং নেটো আকারে বাস্তবায়ন হয়েছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ফাকালা আমিন কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলিমদের সংখ্যা কমের কারণে এমনটা হবে কারণ সাহাবা একরামদের কাছে বিষয়টা আশ্চর্যজনক মনে হয়েছে এই মুসলিমীয় সাহাবাদের ভয়ে গোটা দুনিয়ার কাফের থরথর করে কাঁপছে আর এমন একটা মুহূর্ত আসবে যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে এটা শুনে সাহাবাই আশ্চর্য হলেন প্রশ্ন করলেন অমিন কিল্লাতিন নাহনুয়া তখন কি আমাদের সংখ্যা খুবই নগণ্য থাকবে এই সংখ্যা নগণ্যতার কারণেই কেমনটা হবে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলছেন বাল আং তুমি ইদিন কাসির না বরং তোমাদের সংখ্যা হবে তখন অনেক কিন্তু তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে যেমন ফেনা ভাসমান থাকে এরকম পানির ফেনার মতো তোমাদের অবস্থা হবে ভাসমান খড়কুটোর মতো হবে পানি যেদিকে ইচ্ছা সেদিক নিয়ে যাবে ঠিক মুসলিম জাতির ইমানের কোনো ভিত্তি থাকবে না আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না দাবি করবে মুসলিম জানবে না ইসলামের অর্থ কি দাবি করবে মুসলিম আল্লাহর বিধান মুসলিম সীমাবদ্ধ করে দিবে আদালতে আল্লাহর বিধান মানবে না ব্যাংকে আল্লাহর হুকুম চলবে না ব্যবসা বাণিজ্যে চলবে না রাষ্ট্রে চলবে না সংবিধানে আল্লাহর প্রতি আস্থা থাকবে না এরকম ভাবে পদে পদে তারা আল্লাহকে উৎখাত করার জন্য চক্রান্ত করবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন এমন এক অবস্থা যখন তৈরি হয়ে যাবে আর ওই মুহূর্তে আল্লাহ সুবাহ তোমাদের দুশ্মনদের অন্তর থেকে তোমাদের শত্রুদের মনের থেকে তোমাদের প্রভাব তোমাদের ভয় দূর করে দিবেন শত্রুরা মুসলিমদেরকে যে ভয় করে মুসলিমদের যে প্রভাব কাফেরদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা তখন থাকবে না দূর হয়ে যাবে আর আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবেন অহান সকাল ওয়াহান রামদের কেউ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস قال حب الدنيا وكراهية الموت আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অহান হলো হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা ওয়াকারাহিয়াতুল মাউত এবং মৃত্যুকে অপছন্দ করা আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শাহাদতের মৃত্যুকে অপছন্দ করা এবং দুনিয়ার প্রতি ভালোবাসা এটা যখন তোমাদের মাঝে চলে আসবে তখনই তোমাদের মধ্যে অহান ঢুকে যাবে এবং শত্রুদের প্রভাব তোমাদের মনে পড়ে যাবে তোমাদের প্রভাব শত্রুদের তুলে যাবে আর দুনিয়ার কুফাররা তোমাদের কোনো পরোয়া করবে না আপনারা জানেন শাহবাগের কয়েকটা নাস্তিক লক্ষ লক্ষ মুসলিমদের বিরুদ্ধে লাঠি মিছিল করল অথচ লক্ষ লক্ষ মুসলিমদের সমাবেশ থেকে যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ওখানে চলে যাই গোটা নাস্তিকদেরকে ধ্বংস করে আমার নবীর দিনকে আমরা জীবিত করি কারণটা কি ছিল পরিষ্কার হয়ে গেছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া মাউত তোমাদের মধ্যে দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার অট্টালিকা দুনিয়ার প্রাসাদ দুনিয়ার চাকচিক্য বাড়ি গাড়ি সুন্দরী নারী ব্যবসা বাণিজ্য এগুলো তোমাদের কাছে প্রিয় হয়ে গেছে মাউত আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তোমাদের কাছে অপছন্দনীয় হয়ে গেছে যে কারণে এখন দুই একটা বাদর আর বান্দরামি যারা নাচানাচি করে আর ইসলামকে চ্যালেঞ্জ করে মুসলিমদের উপহাস করে তুচ্ছ তাচ্ছিল্য করছে হাদিসটা পাবেন আবু দাউদের চার হাজার দুশো নিরানব্বই নম্বর হাদিস মুসনাদে আহমাদের দুই হাজার বাইশ হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিস নেসকাতে হাদিসটা আছে পাঁচ হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস ভাইরা আমার পরিষ্কার হয়ে গেল একজন মমিন যখন আল্লাহকে ভালোবাসবে আল্লাহর জন্য তার জীবন মৃত্যু উৎসর্গ করবে এটাই দুনিয়ার নিয়ম দুনিয়াতেও যদি কেউ কাউকে ভালোবাসে তার জন্য জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না ঠিক তেমনি ভাবে একজন মমিন চূড়ান্ত রূপে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোরআনে সেজন্যই বলেছে ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে আন্দাব বানিয়ে নেয় আন্দাব আল্লাহর সমপর্যায়ের আল্লাহর সমকক্ষ এরকম কাউকে ভালোবাসে তারা আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার সেরকম তারা ওই আন্দাজ তাদের নেতা নেত্রী তাদের বন্ধু বান্ধবকে ভালোবাসে আর মমিন্দ্রা কি করবে আল্লাহ তারা বলছেন আর যারা সত্যিকার মমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে মমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে আল্লাহর ভালোবাসার সঙ্গে যদি কারো ভালোবাসার সংঘর্ষ হয় সন্তান আল্লাহ হুকুম মানে না আল্লাহ বলছেন যে আল্লাহর হুকুম মানে না তাকে ত্যাগ করো স্ত্রী আল্লাহর হুকুমে চলে না মেয়ে আল্লাহর হুকুমে চলে না ভাই আল্লাহর হুকুমে চলে না আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে যারা স্ত্রী সন্তান ত্যাগ করতে পারে তারাই প্রমাণ করতে পারে যারা প্রকৃত মমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে সুরায় বাকারা দুই নম্বর সুর আর একশো পঁয়ষট্টি নম্বর আয়াত এ কারণেই আল্লাহ সুবাহ কোরআনে স্পষ্ট বলেছেন ভালোবাসার দাবি করা সহজ প্রমাণ হয় তখন যখন ত্যাগের বিষয় আছে কোরআনে আল্লাহ সুবাহান মানুষের সবচেয়ে ভালোবাসার যে কারণে মানুষ দুনিয়াতে অন্যায় করে যে কারণে মানুষ আল্লাহর হুকুমকে অমান্য করে এরকম গুরুত্বপূর্ণ আটটা জিনিসকে উল্লেখ করে আল্লাহ তারা বলছেন এই আটটা জিনিসের চেয়ে তোমাদেরকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে কোরআন পরিষ্কার বলছে সুরায় তবা নয় নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন কুল ইনকানা হুকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله سبحانه وتعالى বলছেন বলো ইনকানা হুকুম যদি তোমাদের পিতা ওয়াবনাউকুম তোমাদের সন্তান হুকুম তোমাদের ভাই হুকুম তোমাদের স্ত্রী ওয়া হুকুম তোমাদের আত্মীয় স্বজন ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা এবং সম্পদ যা তোমরা উপার্জন করেছো ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর ব্যবসা বাণিজ্য যা তোমরা ইসলামের কাজে ব্যয় করলে নষ্ট হয়ে যাবে অথবা দিনই কাজ করলে ব্যবসা ব্যাহত হবে এই ভয় করছো মাসা কিনু তারও বওনাহা এবং তোমাদের বাড়ি ঘর যা তোমরা খুব পছন্দ করো এই আটটা জিনিসের ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয় আহাব্বা ইলাইকুম যদি এইগুলোর ভালোবাসা তোমাদের কাছে বেশি হয় মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ থেকে আল্লাহর রাসূলের থেকে ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা থেকে এই তিনটা জিনিসের থেকে আটটা জিনিসের ভালোবাসা যদি বেশি হয় আল্লাহ তারা বলছেন ফাতর আব্বাসু তাহলে অপেক্ষা করো আমরি আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আল্লাহর গজব আসা পর্যন্ত চোরায় তবা চব্বিশ নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল মমিনরা আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে সব কিছুকে ত্যাগ করবে এখানে পিতা মাতাকে উল্লেখ করা হয়েছে কারণ মানুষ পিতা মাতাকে অনেক ভালোবাসে এই ভালোবাসার প্রমাণ করতে গিয়ে অনেক সময় অন্যায় করে বসে মানুষ সন্তানকে ভালোবাসে সন্তানের ভালোবাসা দিতে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যেতে পারে মানুষ ভাই বোনদের ভালোবাসে স্ত্রীকে ভালোবাসে আত্মীয় স্বজনকে ভালোবাসে ব্যবসা বাণিজ্যকে ভালোবাসে বাড়ি ঘরকে ভালোবাসে এই জিনিসগুলোকে উল্লেখ করে করে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিলেন এই সব জিনিসগুলোর জন্য তোমাদেরকে আল্লাহর ভালোবাসা থেকে ফিরাতে না পারে এই কারণে যদি তারা বিরুদ্ধে চলে যায় পিতা মাতা যদি আল্লাহর হুকুম না মানে সন্তান যদি আল্লাহ হুকুম না মানে ভাই বোন যদি আল্লাহর হুকুম না মানে এমনি ভাবে আত্মীয় স্বজন যদি আল্লাহর হুকুম না মানে ব্যবসা বাণিজ্য যদি করতে গিয়ে আল্লাহর বিধান ঠিক রেখা না যায় এই সবগুলোকে বর্জন করে আল্লাহর ভালোবাসা যারা প্রমাণ করতে পারবে তারাই হচ্ছে আল্লাহর সঠিক বান্দা সঠিক মমিন এ কারণেই কোরআনের সুরায় শতাহ আটচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসা করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মোহাম্মদ রসম আল্লাহর রসুল এবং তার সাহাবিরা অল্লাদিন আবাহু তার সঙ্গে যে সাহাবিরা রয়েছেন তাদের গুণ তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই আসিদ্দাও আলাল কুফার তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর রুহামাও বাইনাহুম কিন্তু নিজেদের মধ্যে তারা ফুলের ন্যায় সুকোমল ফুলের কলিগুলো যেরকম একটার সঙ্গে একটা লেগে থাকে নম্রভাবে লেগে থাকে রুহামাও বাইনাহুম মমিনরা পরস্পরে এরকম ফুলের কলির মতো একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক থাকবে সাহাবায়ক রামদের বৈশিষ্ট্য এটাই ছিল এরপরে বলছেন তারা রুক্কাং সুজাদা তুমি তাদেরকে দেখবে রুক অবস্থায় সেজদা অবস্থায় যারা আল্লাহর করুণা এবং আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করছে তাদের লক্ষণ হচ্ছে তাদের কপালে তাদের ললাটে আসারুসুজুদ শেষদার চিহ্ন থাকবে বুঝা গেল মমিনরা রাতবার ঘুমায় না মমিনদের কোয়ালিটি হচ্ছে তারা সেজদায় পড়ে থাকে শুধুমাত্র শারীরিক প্রশিক্ষণই নয় একদিকে যেমন শারীরিক প্রশিক্ষণের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন অপর দিকে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিলেন মমিন্দ্রা গোপনে গিয়ে শেষ দায় পড়ে থাকবে গভীর রাতে আল্লাহর কাছে ক্রন্দন করে শক্তি অর্জন করবে তার অহুম রুকান সুজ্জাদা তুমি তাদেরকে দেখবে রুক অবস্থায় শেষ অবস্থায় এবং তাহুনা ফাবলাম মিনাল্লাহি ওয়া তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ কামনা করবে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করার জন্য সবকিছু করবে তাদের লক্ষণ হচ্ছে শেষদার চিহ্ন তাদের কপালে থাকবে বুঝে গেল যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাখানে গেলে এবাদত লাগে না নামাজ লাগে না এরা সব ভণ্ড প্রতারক আল্লাহ সুবাহ সাহাবায়ক রামদের কোয়ালিটি বয়ান করেছেন বৈশিষ্ট্য বয়ান করেছেন তারা রুকু করে দা করে তুমি তাদেরকে অবস্থা দেখবে তাদের ললাটে সেজদার দাগ রয়েছে সেজদার চিহ্ন রয়েছে আয়াতটি আছে সুরা আল ফাতাহ আটচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত ভাইয়েরা আমার এ আয়াতে পরিষ্কার বলা হয়েছে প্রথমে আসিদ্দাও আল কুফার কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর অপরদিকে নিজেদের পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল কোরআনের একটা আয়াত নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কোরআনে বলা আছে ওয়াইবাদুর রহমান ইয়ামশুন আলাল আরদে হাওনা জাহিলুনা সালামা এবাদুর রহমান আল্লাহর খাস বান্দাদের বৈশিষ্ট্য হল এই ইয়ামশুনা আলাল আরদে হাওনা তারা জমিনে বিচরণ করে নম্রভাবে ওয়াইদা সালামা আর মূর্খ লোকেরা জাহেল লোকেরা যখন তাদের সম্বোধন করে কথা বলে তারা বলে সালামা সালামা বলে কেটে যায় এই আয়াতকে দিয়ে অনেকে শুধু এটাকেই দেখে আর বলে জমিনে নম্র হবে চলা আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই এই আয়াতটা সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াত এখানে ঠিকই বলা হয়েছে এবাদুর রহমানের বৈশিষ্ট্য তারা জমিনে নম্রভাবে চলে অহংকার করে চলে না এটা তা বোঝানো হয়েছে ব্যক্তিগত জীবনে অহংকারী হওয়া আল্লাহ পছন্দ করেন না কোরআনে পরিষ্কার বলা হয়েছে সৌরা বনে সাইল সতেরো নম্বর সৌরার সাতত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ালা তামসি ফিল আরদে মারাহা ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামসি ফিল আরদে মারাহা তুমি জমিনে বড়াই করে চলো না অহংকার ভরে চলো না তুমি এত উচ্চ হয়ে চলছ সিনা টান করে বুক টান করে চলছ ইন্নাকা লান্তাখরেকাল আরবা তুমি তো তোমার পদাঘাতে জমিনকে চিরে ফেলতে পারবে না ওয়ালান তাবলুগাল জীবালা তুলা আর যেভাবে গলা লম্বা করে দিচ্ছ সিনা টান করছো মনে হয় পাহাড়ের উপরে চলে যাবে না তুমি তো পাহাড়ের উপরে যেতে পারবে না আল্লাহ তারা এখানে কটাক্ষ করেছেন তিরস্কার করেছেন এরকম ব্যক্তি জীবনে অহংকারী হওয়াকে আল্লাহ বরদাস্ত করেন না সে বিষয়টা ওখানে উল্লেখ করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে কাফের মুস্তিক দাম্ভিক নাস্তিক যারা আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করে মমিনদের বিরুদ্ধে যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে অহংকার করা তাদের বিরুদ্ধে বড়াই করা তাদের বিরুদ্ধে নিজের বরত্ব প্রকাশ করা বীরত্ব প্রকাশ করা এটা ওই আয়াতের উদ্দেশ্য নিষেধ নয় বরং সেখানে আমরা দেখছি আল্লাহর নবী নিজেও যুদ্ধের ময়দানে কবিতা আবৃত্তি করছেন আনান নবীউল্লাহ কাজিব আনা আব্দুল মুত্তালিব আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি যেমন তেমন ব্যক্তি নই এই কবিতাটা আছে সহি বোখারির দুই হাজার আটশো চুয়াত্তর নম্বর হাদিসে মুসলিমের চার হাজার সাতশো পনেরো নম্বর হাদিস মুস্তাদে আহমদের আঠারো হাজার চারশো আটষট্টি নম্বর হাদিস পরিষ্কার বোঝা গেল যখন কাফের মোশরেক দাম্ভিকতা করে চ্যালেঞ্জ করে তখন দাম্ভিকতার জবাব দাম্ভিকতা দিয়ে দেওয়াটাই হচ্ছে তাওয়াজু বিনয় যারা আপনার বিনয়কে যারা সরলতাকে দুর্বলতা মনে করে তাদের বিরুদ্ধে কঠোর হওয়া কোরআনের নির্দেশ আলী রবি আল্লাহ তালানহু যখন খায়েবর যুদ্ধের ঝান্ডা নিয়ে অবতীর্ণ হচ্ছেন এহুদিদের নেতা এবং তাদের বীর মারহাব ময়দানে সে চ্যালেঞ্জ ছুড়ে দিল কবিতা পড়তে লাগলো চ্যালেঞ্জের কবিতা কদ আলেমাত খায়বার আন্নি মারহাব সাত ইসলাহে বাতলুল মুজাররব ইজাল হরুবু তালাহাব খয়েবর জানে আমি মারহাব মারহাবকে খয়বর জানে পোশাক ইস্তলাহে অস্ত্রধারী যুদ্ধের পোশাক পরিহিত বাতলুন মুজারব কঠিন প্রতিদ্বন্দ্বী ইজাল হরুব আকবর তালাহাব যখন যুদ্ধ সামনে আসে আগুনের মতো জ্বলে উঠে এই মারহাব আমি এরকম দম্ভ নিয়ে যখন মারহাব আলীকে চ্যালেঞ্জ করে কবিতা পড়ল আলী আদি আল্লাহ তার আনহু তখন কালু সালামান বলে নম্রভাবে চলে যান নাই হাদিস পড়ুন আলী রবি আল্লাহ তালান জবাব দিয়েছেন আনাল্লাদি সম্মতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহাল মঞ্জারা ও ফিহিম বিস্বায় কাইলাল সন্ধারা আমার নাম রেখেছেন মা হায়দার হায়দার মানে সিংহ শাবক আমার নাম হচ্ছে হায়দার কালাইসে গাবাতিন কারিহাল মঞ্জারা এবং সেই রগন্নিত ক্ষোভে ফেটে পড়া ক্ষুধার্ত সিংহের ন্যায় বিবচ্ছ চেহারা নিয়ে হামলা করি বিশ্ব যে আমাকে চ্যালেঞ্জ করে তাকে সঠিক দাড়ি পাল্লা দিয়ে অক্ষরে অক্ষরে ইঞ্চিতে ইঞ্চি তাকে তার পাওনা চুকিয়ে দেয় এই বলে তিনি মারহাবের মাথার উপরে প্রচন্ড আঘাত করেন ফাত্তারাহু এক আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন সুম্মা কান আল ফাতহু আলা এবং এরপরে আলীর হাতে সেই খয়বরের যুদ্ধের বিজয় এসেছিল আপনারা জানেন এখানেও একটা রহস্য আছে এ হাদিসটা আছে মুসলিম শরীফের চার হাজার সাতশো উনআশি নম্বর হাদিস মুসনাদ আহমদের ষোলো হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস এখানে কাফের যখন চ্যালেঞ্জ করলো আলী রাজি আল্লাহ আনহু চ্যালেঞ্জ গ্রহণ করলেন ও যখন দাম্ভিকতা প্রকাশ করলো অহংকার প্রকাশ করলো আলী তার জবাব সেভাবেই দিয়েছেন আল্লাহ তার এই দাম্ভিকতাকে প্রশংসা করেছেন সাহায্য করেছেন আপনারা জানেন খায়েবর যুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন আলীর আলীর ঢাল ভেঙে গেল আলী রাজি আল্লাহ তালানহু এক থাবায় খায়েবরের লোহার গেটকে সামনে হাতে নিয়ে এরপরে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধে বিজয় হলো আলী রাজি আল্লাহ আনহু যুদ্ধের কাহিনী প্রিয় নবীর কাছে বয়ান করলেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন আলী তুমি যে গেটটাকে হাতে নিয়ে যে লোহার গেট লোহার দরজা হাতে নিয়ে ঢাল বানিয়েছিলে একটু উঠাও তো দেখি তিনি উঠাতে গেলেন এখন আর আলী সর্বশক্তি দিয়েও সেটা উঠাতে পারছে না বোঝা গেল মমিনদের সাহায্যের উৎস মমিনদের শক্তির উৎস আল্লাহ সুবাহ মমিনরা অস্ত্র বল দিয়ে যুদ্ধ করে না মমিন্দ্রা জনবল দিয়ে যুদ্ধ করে না মমিন্দ্রা যুদ্ধ করে আল্লাহর সাহায্য নিয়ে ভাইয়েরা আমার এই সাহায্য আসবে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে আজকে আমাদের সেটাই আলোচ্য বিষয় সাহাবাহাম এবং মমিনরা কিভাবে সাহায্য পেতেন কোরআনে বর্ণিত আছে সুরায় জারিয়াত একান্ন নম্বর সৌরাব সতেরো আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কানু কালিল মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি কোরআন বলছে তারা রাতের বেলায় সামান্য অংশই ঘুমিয়ে কাটাত আর রাতের শেষ প্রহরে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইত কানু কলিরাম মিনাল লাইলে ইয়াহজা মা ইয়াহজাউন রাতের বেলায় তারা খুব অল্প সময় ঘুমাত অবিল আসহারে হুম ইস্তাক ফিরুন এবং ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এটা নয় যে ভোর রাতে মাসলা জানা আছে ঘুমিয়ে গেলে পরে সালাত দেরি হলো অসুবিধা নেই যখন উঠবে তখন পড়বে এই মাসলা অনেকের জানা আছে এই কারণে অনেককে শোনা যায় ফজরের সালাতে গাফেরাতি করে এটা পরিষ্কার ওজরের জন্য মাঝে মধ্যে ঘুমিয়ে গেলে যখন ঘুম থেকে উঠবে তখনই পড়ে নিবে এর মানে এই নয় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সালাদ কাজা করবেন কোরআনের শিক্ষা নিন যদি সত্যিকার অর্থে দিনের জন্য কাজ করতে চান ব্যক্তি জীবনে আপনাকে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাতে হবে কোরআন পরিষ্কার বলছে কানু কালিরাম মিনাল লাইলে মা ইয়াহজাহুন ওই লোকেরা সাহাবায়ে কেরামেরা যারা আল্লাহর জন্য যুদ্ধ করত রাতের বেলায় তারা সামান্যই ঘুমাতো অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন এবং তারা ভোর রাতে শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা অবস্থা থাকত সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা যারা আল্লাহর জন্য কাজ করতে চাচ্ছি আল্লাহর জন্য জিহাদ করতে চাই আল্লাহর জন্য জীবন দিয়ে চাই আল্লাহর হুকুম অনুযায়ী যদি রাতের বেলায় এবাদত করতে না পারি ভোর রাতে উঠতে না পারি ঘুমের কাছেই আল্লাহ হুকুমকে আমরা বিসর্জন দিতে পারি তাহলে জীবন দেওয়ার যখন প্রশ্ন আসবে তখনও হয়তো ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে এই জন্য মনে রাখতে হবে শেতান আমাদের অনেক ধোকায় ফেলে দেয় কোরআনে পরিষ্কার বলা আছে সৌরা এবং ইসরাইল সতেরো নম্বর সৌরার উনআশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন অমিনাল লাইলে আল্লাহ তারা বলছেন প্রিয় নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন তাহাজ্জুদের সলাত আদায় করুন না ফেলাতাল লেখা যা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব আসা আইয়া বা আশা কারব্বুকা মাকামাম মাহমুদা অবশ্যই আল্লাহ তারা তোমাকে প্রশংসিত স্থান মকান মাহমুদে পৌঁছাবেন বোঝা গেল উচ্চ মর্যাদা লাভ করার জন্য দুনিয়াতে বা আখেরাতে সফলতা অর্জন করার জন্য তাহাজুদের ভূমিকা অনেক বড় আল্লাহর নবীকে সেজন্য আল্লাহ সুবাহান বলেছেন অমিনাল লাইলে ফতাহাজ্জাদ বিহি আপনি রাতের বেলায় তাহার জুদ আদায় করুন রাতের বেলায় তাহার জুদের আদায় করুন না ফেরাত আল্লাহা আশা আইয়া বা আশা কার অব্বুকা মাকাম মাহমুদা তবেই আল্লাহ আপনাকে উচ্চ মাকাম মাকান মাহমুদে পৌঁছাবেন সুরায় মুজাম্মিল এখানে অপরিষ্কার বলা হয়েছে রাতের কত অংশে বাদত করবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তারা বলছেন মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা হে মুজাম্মিল ও চাদর আবৃত কামলি ওয়ালা উঠো কুমিল লাইলা ইল্লা কালিলা রাত্রে জাগরণ করো তবে কিছু অংশ ঘুমাও নিঃসাহু আবিন হো কালিলা রাতের অর্ধেক অথবা তার চেয়ে একটু কম আউজিদ আলাইহি অথবা তার চেয়ে একটু বেশি কোরআন তার তিলা এবং রাতের বেলায় কোরআনকে তার তিলের সঙ্গে পড়ো কোরআনকে থেমে থেমে পড়ো স্পষ্টভাবে ধীরে ধীরে পড়ো এখানে বোঝা যায় কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে অনেকে আবার বেশি পণ্ডিত বলে কোরআন তেলাওয়াত করলে সব নেই অর্থ না বুঝে পড়লে সব নেই এটা মনে রাখবেন কোরআন তেলাওয়াতের সব আলাদা বুঝে পড়লে তার সব ডবল সব তাই বলে আবার সারা জীবন তেলাওয়াত করতে বলা হয়নি আমাদের সমাজের সমস্যাই এটা হয়তো বাড়াবাড়ি নইলে ছাড়াছাড়ি একদল আছে সারা জীবন কোরআন তেলাওয়াত করতেই থাকবে জীবনে অর্থ বোঝার চেষ্টা করবে না এগুলো যেমন গোমরা ঠিক তেমনি ভাবে আবার যারা বলে অর্থ না বুঝলে কোরআন পড়লে কোনো লাভ নেই এরাও আর একটা গোমরা মনে রাখতে হবে কোরআন তেলাওয়াত একটা মুস্তাকিল স্বতন্ত্র স্বভাব আল্লাহর নবীকে আল্লাহ তারা যেগুলো দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা স্বতন্ত্র দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা এতুলু আলাইহিম আয়াতিহি তিনি কোরআনে আয়াত তেলাওয়াত করবেন অয়ু জাক্কিহিম আর তাস্কিয়া করবেন অয়ু আল্লি মহমুল কিতাব হেকমা কিতাব হেকমাদের তালিম দিবেন কিতাবের তালিম আলাদা এবং তেলাওয়াত আলাদা বুঝে গেল তেলাওয়াত করা স্বতন্ত্র কাজ আর তালিম করা স্বতন্ত্র কাজ কোরআন না বুঝে পড়লেও সব পাওয়া যাবে আল্লাহর রসুল সাল্লাম বলছেন কোরআনের একটা হরফ পড়ে দশটা নাকি পাওয়া যাবে এটা বলছেন এরপরে বলছে আমি বলছি না আলিফলাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অতএব এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোরআনের অক্ষরে অক্ষরে নাকি এটা মনে রাখতে হবে অনেকে কোরআনের তেলাবাদকে অস্বীকার করে এটা আমরা সমর্থন করি না ভাইয়েরা আমার আল্লাহ তারা নির্দেশ করেছেন অরাত্তিল কোরআন তার তিলা আপনি কোরআন তেলাওয়াত করুন তার তিল সহকারে থেমে থেমে ধীরে ধীরে স্পষ্ট ভাবে কোরআন পড়ুন তবে রমজান মাসে যেরকম আমাদের দেশে হাফেজ রাবি একজনে পড়ে আমি সবাইকে বলছি না ওলাদ দোয়াল্লিন আলহামদুলিল্লাহ শুরু করে ওলাদ দোয়াল্লিন একসাথে চলে যায় কোরআনের কোনো অক্ষর বোঝা যায় না এরপরে কি যে পরে আলামুন আর তা আলামুন ছাড়া কিছুই জানা যায় না এটা কোরআন তেলাওয়াত নয় বরং কোরআনকে ব্যবসার পণ্য হিসেবে গ্রহণ করা হয়েছে কোরআনকে অপমান করা হয়েছে এই রকম খতম তারাবি পড়া কোরআনকে বেইজ্জত করা ছাড়া কিছুই না এরকম খতম তারা পড়তে পারো তুমি খতম করা দরকার নেই তুমি যদি ধীরে ভাবে পড়তে না পারো খতম দরকার নেই যা পারো ঠিক মতো পড়ো খতম করার জন্য কোরআনের অক্ষর ঠিক থাকে না তেলাওয়াত উচ্চারণ ঠিক থাকে না মদ গুন্না ঠিক থাকে না আল্লাহ তালা এরকম কোরআন পড়তে বলেন নেই আল্লাহ তালা বলছেন অরাত্তিল কোরআন তার তিলা কোরআন তার তিলের সঙ্গে পড়ো এমনি ভাবে আল্লাহ সুবহান আরো বলেছেন ইন্না সানুল কি আলাইকা কৌলান সাকিলা নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি নিশ্চয় রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী ওয়াকমকিলা বুঝা গেল রাত্রি জাগরণ করলে জবান পরিষ্কার হয় কথা বলার যোগ্যতা বাড়ে আয়াত পরিষ্কার করে দিচ্ছে ইন্না না লাইলে আসাধ্য ওয়াপান নিশ্চয় রাতের বেলায় জাগরণ করা অধিকতার প্রবল শক্তি বাড়ে সংযম বাড়ে ওয়াকোয়াম কেইলা এবং বলার শক্তি আল্লাহ তালা বাড়িয়ে দেন এরপরে আল্লাহ তালা বলছেন নিশ্চয় আপনার জন্য রয়েছে দিনের বেলায় দীর্ঘ সাঁতার আমাদের কিতাব দাওয়ার শুরুতে আমরা মলাকে এটা দিয়েছি আয়াতটাকে তুলে দিয়েছি কেন এই সাঁতারের মধ্যে আপনারা জানেন গভীর রাতে সমুদ্রে জাহাজ ডুবে গেল সাঁতার কেটে বাঁচতে হবে এই সাঁতার কাটতে গেলে একদিকে যেমন ক্লান্তহীন ভাবে দীর্ঘ সাঁতার কাটতে হবে অপরদিকে হাত নাড়াচাড়া করতে হবে পা নাড়াচাড়া করতে হবে বিরতিহীন করতে হবে একটু ছেড়ে দিলে ডুবে যাবে ঠিক এরকম ভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ সব সময় করতে হবে ক্লান্তহীনভাবে করতে হবে বিরতিহীনভাবে করতে হবে কোন সময় একটু ঢিল দেওয়া যাবে না ঢিল দিলে পরে আপনাকে শয়তান ডুবিয়ে দিবে ভাইয়েরা আমার আমি আলোচনা করছিলাম যে কিভাবে মমিনরা শক্তি অর্জন করে এটাই ছিল মমিনদের পরিচয় আপনারা জানেন রোমের পারস্যের সম্রাট এর সিফা সাহার ছিল রোস্তম মুসলিমদের সিফা সালার খালিদ বিন অলিদ যুদ্ধের ময়দান অবতীর্ণ হচ্ছেন রাতের বেলায় খালেদের বাহিনীর ভিতরে রস্তমের গোয়েন্দা ঢুকে গেল শেষ রাতে গিয়ে দেখে মুসলিমরা তাবুতে কান্নাকাটি করছে প্রত্যেকটা তাবুতে কান্নার আওয়াজ আসছে গোয়েন্দার আগে রস্তমকে জানিয়ে দিল পারস্যের বীর মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন নেই কারণ তারা ভয়ে কাঁপছে পুরা তাবুর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আর যেই জাতি ভয় পেয়ে যায় তারা যুদ্ধ করতে পারে না ওদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না দিনের বেলায় যুদ্ধ শুরু হলো রস্তম তারপর প্রস্তুতি নিয়ে আসলো দেখলো যে না যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা ভয়ে কান্নাকাটি করছে তাদের এক একজন সৈন্য রুস্তমের হাজার হাজার সৈন্যকে কলা গাছের মতো কেটে ফেলছে যুদ্ধ থামানো হলো বেড়াকে গেল আবার পরবর্তী রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো তারাও গিয়ে দেখল ঠিকই আজকে অত লোকগুলো কাঁদছে রিপোর্ট সহি নির্ভুল রিপোর্ট ছিল এবারে তাহলে কেন কান্নাকাটি করছে যদি কি হবে তাহলে তারা কিভাবে যুদ্ধ করছে নিশ্চয় অন্য কোন উদ্দেশ্য আছে রহস্য উদ্ঘাটন করতে হবে গভীরভাবে মনোযোগ দিয়ে তারা রহস্য উদ্ঘাটন করতে শুরু করলো এবারে দেখে যে ঠিকই কান্নাকাটি করছে তবে মৃত্যুর ভয়ে নয় বরং রোস্তমের সৈন্যদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয় ওই মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যই তারা কান্নাকাটি করছে তখন তারা গিয়ে মন্তব্য করেছিল হুম নাহার এমন এক জাতি যারা রাতের বেলায় বৈরাগী আর দিনের বেলায় অশ্বারোহী যোদ্ধা এটাই মমিনদের পরিচয় কোন এক কবি বলেছেন আহলুস সাজাতি আহলুল ইলমি আহলু তাকি আহলুন নাফাসাতি ফি কওলিন ওয়া ফাআলি عنهم وفيهم أحاديث النبي بدت وهم معاقيل قول الله للتالي رهبان ليل وفرسان نهار فمن يلمم بساحاتهم يظفر بمعالي لا عيب فيهم سواء أن المضاف لهم يسل عن أهل وأوطان وأموالي কবি সুন্দর করে বলেছেন এই লোকগুলো একদিকে মহাদ্দিস একদিকে মুবাসির একদিকে মুস্তাদে হাদিসে দর্শ দিচ্ছে একদিকে কোরআন তাফসির করছে আর একদিকে তাহাজ্জুদ পড়ছে আবু হরার মতো মহাদ্দিস হাদিসের দর্শ দিচ্ছে এমনি আব্বাসের মতো মুফাসির তাফসির করছে আবার যুদ্ধের ময়দানেও তারা যুদ্ধ করছে এই ছিল মোমিনদের বৈশিষ্ট্য এই ছিল সাহাবাহিক রামদের বৈশিষ্ট্য কোরআন এজন্যই বলেছে হাদিসটা আছে যেটা কবিতাগুলো আছে আজহারুল রিয়াদ ফি আখবার কাজ ইয়াজ প্রথম খণ্ডের উনত্রিশ নম্বর পৃষ্ঠায় কবিতাগুলো আছে ভাইরা আমার এমনি ভাবে ইতিহাসের কিতাবে লিখেছে আল বেদায়ওয়ান নেহায়া তেরো নম্বর খণ্ড দুইশো সাতষট্টি নম্বর পৃষ্ঠে বলা হয়েছে মোমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এই খয়ের উম্মাতিন উখরিজাতলিন নাস এরা সবচেয়ে উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে আমরুন আবিল আনিল মুনকার সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে লিমা জাত আমার নামের প্রতি এখলাসের সাথে কাজ করবে আমি আমার রসুলগঞ্জ যা নিয়ে এসেছেন তা তারা বিশ্বাস করে তাদের শক্তি হচ্ছে তসবি তাকদিস তাহলিল তাদের মসজিদগুলো মজলিসগুলো তাদের ঘরগুলো ওঠা বসা সব জায়গায় তাদের কেয়াম রুকু সেজদা সব জায়গায় তাদের তসবি তাহলিল থাকবে তারা ইউকাতিলুনা ফি সাবিলি সুসুফান ওয়া যুহুফান তারা আমার রাস্তায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে কাতারবন্দি হয়ে শক্তি নিয়ে কোরবাতুহুম দিমাউহুম তাদের কোরবান হচ্ছে ত্যাগ হচ্ছে তাদের রক্ত আনাজিলহুম ফি সুদুরিহিম তাদের বুকের মধ্যে তাদের কোরআন আছে অকরবানহুম ফি বুতুনিহিম রহবানুন বিল্লাইলে লুয়ুসুন ফিন নাহার দিনের বেলায় তারা বৈরাগ যোদ্ধা হয় রাতের বেলায় তারা বৈরাগী হয়ে যায় বেদায়ওয়ান নিহায়া তেরো নম্বর খণ্ডের দুইশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা এমনি ভাবে আল্লাহ সুবাহ যেই সমস্ত মমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন তাদের কোয়ালিটি তাদের বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করা হয়েছে নয়টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে প্রথমে সুরায় তবার একশো এগারো নম্বর আয়াত বলা হয়েছে মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এখানে মমিনদের মাল ক্রয় করেছেন যে কোনো মমিনদের মাল ক্রয় করেন না আপনি যেমন বাজারে গেলে পচা মাছ কিনেন না পচা তরকারি কিনেন না দেখে শুনে ভালো জিনিস কিনেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ সেরে যুক্ত বেদাত যুক্ত কোন মমিনের যান মাল ক্রয় করেন না এই কারণে পরবর্তী আয়াত একশো বারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন التائبون العابدون السائحون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ তারা বলছেন যেই মুমিনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান এবং মাল ক্রয় করেছেন তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মাইবুন তারা তওবাকারী অন্যায় করবে কোন মানুষ এমন নেই যে অন্যায় করে না আল্লাহ রসুলাম বলেছেন কুল্লু বনি আদম খত্তাউন সমস্ত বনি আদম গুণা করে অখয়রুল খত্তাইন আত্মাউন সবচেয়ে বড় ভালো গুণাগার হচ্ছে যে তবা করে তবা করবে মোমিনরা ভুল করে বসতে পারে তবা করবে আত্মাই বোন এরপরে বলা হয়েছে দুই নম্বর আল্লাহ আবিদুন তারা এবাদত করে এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না শরিয়াত মানার প্রয়োজন হয় না পীর যদি বলে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙ্গিন করে তাতে নামাজ পড়তে পারে তাও করতে হবে এমনকি জেনা করতে পারে জেনা করতে হবে এটা বলা হয় নাই এটা ফার্সি কবিতা সুফিদের কবিতা গরাত পীরে মোগা গুয়াব বলায় সজ্জাদ রঙ্গিন কুন গরাত পীরে মোগা গুয়াব কেসা লেখবে খবর না বুঝেরা হে রসমে মঞ্জিলহা এগুলো পীরদের বইতে আছে চরমরাই পীরে বইতে আছে আশেক মাসিক বইতে এখন লেখা আছে এরকম প্রকাশ্য যদি বলে তারা দেখেছ ওখানে পীর যদি প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধেও কোনো হুকুম জারি করে তা করতে হবে এরপরে বিস্তারিত লিখেছে ওই বইতে লেখা আছে একজনকে টাকা দিয়েছে জেনা করতে জেনা করতে চলে গেছে পীর হুকুম করেছে কোরআন বলছে না আবিদুন যারা এবাদতকারী আল্লাহর এবাদত করবে মোমিনদের থেকে কখনো এবাদত সাফেদ সাকেত হয় না কোরআন বলছে ঈসা আলাহ সালাম বলছেন মা আমার সালাত ও জাকাতে মা দুমতু হাইয়া আমাকে সালাত এবং জাকাতের হুকুম করা হয়েছে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব সুতরাং যতক্ষণ পর্যন্ত দেহের সঙ্গে রু থাকবে অতক্ষণ পর্যন্ত এবাদত করতে হবে আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ কেউ নেই কোন পীর কোন বলি আমাদের নবীর চেয়ে বড় বুজুর্গ হতে পারে না আমাদের নবীর ইতিহাস পড়ুন বুখারি কিতাবুস সালাদ দেখুন যখন তিনি মৃত্যুরোগে আক্রান্ত হয়ে পড়েছেন এশার সালাতে আদান হয়ে গেল উজু করলেন বেহুশ হয়ে পড়ে গেছেন সাহাবা রামদেরকে ডেকে আনলেন নামাজ কি হয়ে গেছে উঠে আসলেন সাহাবা রাম বলছি আন্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী ওরা আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর নবী উজু করলেন আবারও বেহুশ হয়ে গেলেন কয়েকবার যখন এমনটা হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন মরু আবা বক্রিনী সাল্লিবিন নাস বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আর ওপর সিদ্দিক রবি আল্লাহ আনহু এমামতি শুরু করলেন এরপরে আল্লাহর নবী হুশি আসলেন উজু করলেন দুজন সাহাবিকে ডাকলেন এক পাশে আলী আর এক পাশে বেলাল অন্য বা অন্য একজন দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতে হাজির হচ্ছেন বুখারির হাদিসে বলা হয়েছে ইউহাদা বাইনা রজু লাইনে দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন ওয়ারে জেলাহু তাকুত্তানিবিল আরবে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল অথচ আমাদের নবী সম্পর্কে پورا اسپشٹ روچے پورا بولتے হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিঠের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন যেখানে এত স্পষ্ট রয়েছে যেই নবীর আগের পিঠের সমস্ত গুণা ক্ষমা করা ছিল সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় নিজে হেঁটে যেতে পারছেন না এরপরও জামাতে হাজির হচ্ছেন এর পরে যদি কেউ বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকানে গেলে নামাজ লাগে না রোজা লাগে না এবাদত লাগে না পীর বললে শরীয়ত মানা লাগে না সেগুলো শয়তান হতে পারে ইব্রিস হতে পারে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে আল্লাহর অলি হতে পারে না আল্লাহর নবীর সুন্না পরিষ্কার এখানে কোনো অস্পষ্টতার কিছু নেই আল্লাহর নবী নিজে বলেছেন তারা তারা আলা মিল্লাতিন বাইব আমি তোমাদেরকে সুস্পষ্ট স্বচ্ছ দিনের উপরে রেখে যাচ্ছি লাইলুহা কা নাহা যার রাত এবং দিন একরকম স্পষ্ট অন্ধকারের কিছু নেই অস্পষ্টতার কিছু নেই কথায় কথায় বলে এ তোমরা কেবল শরিয়াত বুঝো মারেফাত বুঝো না তোমরা এগুলো বুঝবা না আমরা ঠিকই তোমরা রাতের বেড়াতে ভণ্ডামি করে সেগুলো আমরা বুঝি না নতুবা আল্লাহ রবি পরিষ্কার বলেছেন তারা তুকুমা আলা মিল্লাতিন বাইবা আমি তোমাদেরকে একটা স্বচ্ছ পরিষ্কার দিনের উপরে রেখে যাচ্ছি রেহা যার রাত এবং দিন পরিষ্কার সমান এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই অন্ধকারের কোন স্থান নেই আজকে যারা বলে তোমরা এটা বুঝবা না ওটা বুঝবা না এটা আধ্যাত্মিকতার বিষয় তাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন ঠিকই আমরা ওইটা বুঝি না যেটা কোরআনে নেই হাদিসে নেই শয়তান যেগুলো তৈরি করেছে যে এবাদত শয়তান তৈরি করেছে যেই শরিয়াত শয়তান তৈরি করেছে যেই শরিয়াত কবর মাদার পূজারি তৈরি করেছে যেই শরিয়াত কৃষ্টি কাদের নকশাবন্দি মোজাবদি বিভিন্ন ফন্ড পীর তৈরি করেছে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যত তরিকা আছে এই তরিকা আমরা বুঝি না বোঝার চেষ্টা করবো না ইনশাল্লাহ ভাইয়েরা আমার কোরআন পরিষ্কার বলছে যেই মমিনদের থেকে আল্লাহ তালা জানমাল ক্রয় করেছেন আল্লাহ তারা এবাদত করবে তারা কি করবে এরপরে তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে আল তারা সব সময় আল্লাহর প্রশংসায় রত থাকবে হুন তারা সিয়াম পালন করবে আর রাকিউন রুকু করবে আস্তাজিদুন সেজদা করবে আল আমিরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ করবে আনিল মুনকার এবং তার অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে হাফিজুন আলী হুদুদিল্লাহ এবং তারা আল্লাহর হুদুদ আল্লাহর সীমানা আল্লাহর বিধানের সীমারেখা তারা হেফাজত করবে সংরক্ষণ করবে অতিক্রম করবে না হাফিজুন আলী হুদুদিল্লাহ বুঝে গেল মমিনরা আল্লাহর দিনকে হেফাজত করবে আজকে যারা বলে হেফাজতে ইসলামের নাম নিয়ে অনেকের প্রশ্ন ইসলাম হেফাজত করবে আল্লাহ তোমরা কারা আয়াত পরিষ্কার মূলত এই লোকগুলো কোরআন পড়ে নাই এরা পড়েছে শয়তানের ডায়েরি এরা পড়েছে তাজকিরাতুল এরা পড়েছে নাফিউল খলায়েক অথবা এরা পড়েছে তাবিজের বই এরা পড়েছে বারো চান্দের খুব্বা বারো চান্দের ফজিলত তোমাদের এই সব কিতাবে হেফাজতের কথা নেই কোরআন পড়ো পরিষ্কার পেয়ে যাবে হাফিজুন আলী হুদুদিল্লাহ যারা আল্লাহর হুদুদকে আল্লাহর দিনকে হেফাজত করে এটা পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহ দিনকে হেফাজত করবেন কোরআন হেফাজত করবেন কিন্তু সেই দিন হেফাজত করবেন কাদের মাধ্যমে মমিনদের মাধ্যমে কাদের মাধ্যমে এখানে তাই বলা হয়েছে আল হাফিজুন আলী হদুদিল্লাহ তারা আল্লাহর হদুদকে আল্লাহর বিধানকে আল্লাহর সীমানাকে তারা সংরক্ষণ করে সংরক্ষণ করে কারা মমিনরা এরপরে আল্লাহ তারা বলছেন অবাসিরিল মমিনিন এ মমিনদের সুসংবাদ দিন যেই মমিনরা আল্লাহর দিনকে হেফাজত করার জন্য যে মমিনরা আল্লাহর বিধানকে হেফাজত করার জন্য যে মমিনরা কোরআনকে হেফাজত করার জন্য যে মমিনরা রসুলের ইজ্জত হেফাজত করার জন্য মাঠে ময়দে লড়াই করতে জীবন দিচ্ছে আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দান করুন তাদের দান মাল আল্লাহ জান্নাতে বিনিময়ে আর যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের জানমাল ভাইয়েরা আমার সুরায় তবা নয় নম্বর সুরায় একশো বারো নম্বর আয়াত এমনি ভাবে মোমেনদের আরো অনেক কোয়ালিটি রয়েছে আমাদের ভাইদের বুঝতে হবে আজকে আলোচনা আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করছি তা হচ্ছে তাল্লুক মাল্ল আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আমাদের প্রশিক্ষণের প্রয়োজন অস্ত্র অর্জন করতে হবে এর দ্বারা কেউ মনে করতে পারে হয়তো অস্ত্র হলে আমরা বিজয় লাভ করব অস্ত্র না থাকার জন্য আমরা পরাজিত হচ্ছি না আজকের জুমায় ক্লিয়ার করে দেওয়া হচ্ছে মমিনরা যুদ্ধ করে কার সাহায্যে মমিনদের বিজয়ের উৎস কোথায় এ কারণে কোরআন আরো সুন্দর করে বলছে মমিনদের বৈশিষ্ট্য আল্লাদিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা ওয়াকিনা আযাবান নার যারা বলে হে আমাদের রব ইন্নানা আমান্না নিশ্চয় আমরা ঈমান এনেছি ফাগফির জুনু বানা তুমি আমাদের পাপ সমূহ ক্ষমা করে দাও ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো এরপরে এদের কোয়ালিটি আরো বলেছেন রিনা আসাদেকিনা এখানে পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কয়টা পাঁচটা খুব খেয়াল রাখতে হবে এগুলো কানের ব্যায়াম করার জন্য বলছি না এগুলো আমল করতে হবে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য জীবন দিতে চান সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করতে চান আল্লাহর রাহে যারা জানমাল বিক্রয় করতে চাই আমাদের মনে রাখতে হবে এই কোয়ালিটি গুলো অর্জন করতে হবে আল্লাহ বলছেন এক নম্বর হচ্ছে তারা সবিরুন এক নম্বর কি সবর মানে এই নয় আপনার গালে থাপ্পড় মারলো আপনি বললেন ভাই ব্যথা ভাই এর কিনা এটার নাম সবর নয় সবর আরবি শব্দ এর নাম হচ্ছে অটল থাকা মজবুত থাকা ধৈর্য ধারণ করা বিপদে আপদে ধৈর্য হারা না হয়ে যাওয়া শত্রু দেখলে পালিয়ে না যাওয়া আশ্বাবিরুন কোরআনে সুরায় আল আসর আছে এর তাফসির আমার লেকচারে আছে শুনে নেবেন এখানে বলা হয়েছে বলে আসর আসরের কসম ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই সব মানুষ ধ্বংসের মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তবে এরা ব্যতিক্রম যাদের মধ্যে চারটা কোয়ালিটি কয়টা কোয়ালিটি এক নম্বর হচ্ছে ইল্লাল্লাদিনা আমানু যারা ইমান এনেছে ইমান আনলো কিনা এটার পরীক্ষা হবে দ্বিতীয়টা দিয়ে ও আমিনুসলি হাত এবং যারা ন্যায় কামল করেছে আমলে সলে করে অনেকে আছেন নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এই বেটা সুরায় আসর পড়বি এখানে পরিষ্কার বলা হয়েছে আমানু তবে যারা ইমান এনেছে ইমান আনলো কিনা ইমান ঠিক আছে কিনা ওইটা পরীক্ষা হবে দ্বিতীয়টা দিয়ে ও আমির উৎসালে হাত দিয়ে আমলে ফলে হাত যদি না থাকে তো ইমান নাই এরপরে দুই নম্বরে ও আমির উৎসালে হাত আমলে ফলে হাত ঠিক আছে কিনা এইটা পরীক্ষা হবে তিন নম্বরটা দিয়ে অতাওয়া সহবিল হক হকের পক্ষে দাওয়াত দিল হকের পক্ষে আমলে ফলে নিজে করে অন্যকে দাওয়াত দেয় না নিজে ভালো থাকে অন্য অন্যায় করে এজন্য তার কোনো মাথা ব্যথা নেই এই ব্যক্তিও বাদ পড়ে গেল এই কারণে তিন নম্বরে বলা হয়েছে অতাওয়া হক এবারে হকের কথা বলতে গেলে বিপদ আসবে হকের কথা বলতে গেলে বিপদ আসবে লাইলাহিল্লাহর দাওয়াত ঠিক মতো দিলে বিপদ আসবে তোমার লাই লাইলাহিল্লাহর তর্জমা শুনে কেউ কিচ্ছু বলে না সবাই হাদিয়া তোমা দেয় নাস্তিক তোমাকে স্বাগত জানায় মোরতাদ তোমাকে স্বাগত জানায় এহুদি তোমাকে ভিসা দেয় হিন্দু তোমাকে কিছু বলে না আমাকে মনে রাখতে হবে লাই রাহার দাওয়াত নবীর দাওয়াত হচ্ছে না আল্লাহর নবী যেদিন লাইলাহ দাওয়াত দিলেন সেদিন মক্কার কাফেররা খেপে গেল তারা বুঝতে পারলো অথচ তারাও তো আল্লাহ বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক আল্লাহ খাদ্য দেওয়ার মালিক আল্লাহ বৃষ্টির মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এই সবগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত তাহলে তুমি যেই তর্জমা করছো লাইলাহা ইল্লাল্লাহ কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় লাইলাহার এই তর্জমা যদি হতো মক্কার কাফেরদের কোনো আপত্তি ছিল না বরং আমি স্পষ্ট বলি ওই দিন মক্কার কাফেররা লাইলাহা ইল্লাল্লাহর যে অর্থ বুঝেছিল যে তর্জমা বুঝেছিল তুমি সারা জীবন চিল্লাকাশি করে সেই অর্থ বুঝতে পারো নাই মক্কার কাফেররা বুঝতে পেরেছিল তারা প্রতিবাদ করে বলেছে আজাল আল আলেহাতা ইলাহা ওয়াহিদা ইন্নাহাদা লাশাইউন ওজাব সুরায় সদ পাঁচ নম্বর আয়াত মক্কার কাফেররা বলল আজাল আলেহাতা ইলাহ ওয়াহিদা সে কি সমস্ত আলেহাদেরকে সমস্ত মাবুদদেরকে এক ইলাহ কেন্দ্রিক করে ফেললো এটা বড় আশ্চর্য কথা বোঝা গেল মক্কার কাফেররা বুঝতে পেরেছিল এই লাইলহার মানে হচ্ছে কারো আইন চলবে না কারো হুকুম চলবে না তারা বুঝতে পেরেছে লাইল হামানি বর্জন ইল্লাহামানি গ্রহণ তারা বুঝতে পেরেছে লাইল হামানি হচ্ছে আমাদের মন গড়া মাহবুদ গড়া আইন কানুন সব বাতিল করে এই জমিনে এক আল্লাহর প্রভুত্ব এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে এটা বুঝে শুনেই তারা প্রতিবাদ করেছিল এজন্য আমার মনে পড়ে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই মিশরের বড় একজন আলেম ছিলেন তার একটা তাফসিরি কিতাব আছে বাংলা হয়েছে তাফসির ফি জিলাল কোরআন ওনার আর একটা বই আছে মাল ইনফিত তরিক এই বইটা যখন লেখা হলো মিশরের যুবকরা বুঝতে পারলো লাইলাহার মানিটা কি মাল ইনফিত তরিক পড়লো বুঝতে পারলো আল্লাহর জমিনে অন্য কারো বিধান চলবে না মালিম ফিত্তরিক পড়লো জানতে পারলো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না আনুগত্য চলবে না মাহবুদ বানানো চলবে না মিশরে যখন তোলপাড় শুরু হলো সাইয়েদ কুতুবকে গ্রেফতার করা হলো চরম নির্যাতন করা হলো এরপরে ফাঁসির হুকুম দেওয়া হলো ফাঁসির আগে এক রাতে একজন আলেম গিয়ে হাজির হলো উনি জিজ্ঞেস করেন আপনি কে বলে আমি জেলখানা মসজিদের কেন্দ্রীয় ইমাম কেন আসলেন আপনি তো ফাঁসি হতে যাচ্ছে আপনার আর মুসলিম কোন কয়েদির ফাঁসি হওয়ার আগে কালমা পড়াবার রুল আছে আমি আপনাকে কালিমা পড়াবার জন্য এসেছি সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন বলুন তো আপনার কালিমাটা কি আল্লাহ খুব সুন্দর করেই বলল সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই বললেন আমি তো এই কালেমা পড়ার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি এই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে এই কালেমা বলার কারণে আমাকে নির্যাতন করা হয়েছে এই কালেমা বলার কারণে আমাকে ধুকে ধুকে মারা হয়েছে যেই কালেমা পড়ার কারণে আমাকে নির্যাতন করা হলো ওই একই সরকার তোমাকে ওই কালেমা পড়াবার দায়িত্ব দিয়েছে চাকরি দিয়েছে পয়সা দিচ্ছে বুঝে গেল তোমার কালিমা আর আমার কালেমা তখন এক হতে পারে না তোমার ফয়সুলের কালেমা জেহাদবিহীন কালেমা আর আল্লাহর নবীর জেহাদ ওলা কালেমা এক হতে পারে না মনে রাখতে হবে লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আল্লাহ ছাড়া কারো আইন চলবে না আল্লাহ আল্লাহুল খলকুল আমরু সৃষ্টি যার এই জমিনে হুকুম চলবে কেবলমাত্র তা যাদের আল্লাহর উপর আস্থা রাখতে মনে চায় না আল্লাহর বিধানকে বাতিল করতে চায় আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহর হুকুম মেনে চলো নতুবা আল্লাহ জমিন ছেড়ে তোমরা নিয়ে চলে যাও এই জমিনে তোমাদের থাকার অধিকার নেই হুকুম চলবে কার লাইলহার তর্জমা এটাই ছিল ভাইয়েরা আমার এটার নাম হচ্ছে বিল হাককে ওয়াতাওয়াস এই কারণে যখন বলা হল ওয়াতাওয়াস বিল হক হকের দাওয়াত দেয় হকের দাওয়াত দিতে গেলে নির্যাতন আসবে বিপদ আসবে জুলুম আসবে নবীকে হত্যা করা চক্রান্ত করেছে নবীর মাথা ফাটানো হয়েছে নবীর দাঁত ফেলে দেওয়া হয়েছে বুঝা গেল কেমন পর্যন্ত যারা লাই লাইল্লাহর দাওয়াত দিবে নবীওয়ালা কেলেমার দাওয়াত দিবে তাদের উপরে জুলুম আসবে নির্যাতন আসবে মার খেতে হবে সেজন্য আল্লাহ সুহান হুয়া চার নম্বরে বলেছেন ও তাওয়া সবই সবর এবং তারা সবরে দাওয়াত দেয় অটল থাকার দাওয়াত দেয় আস্তাবেরিন এরপরে বলা হয়েছে কিন তারা সত্যবাদী মিথ্যাবাদী নয় জেহাদ জেহাদ জেহাদ চাই জেহাদ করে মরতে চাই এরপরে ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা তারা করবে না কিন তারা সত্যবাদী তারা কি এরপরে বলা হয়েছে আল কানে চিন তারা অল্পে তুষ্ট থাকে খাবার খেতে গেলে মুরগি লাগবে গরু লাগবে ছাগল লাগবে হ্যাঁ দশ রকমের সালাদ লাগবে কাঁচামরিচ দিল না কেন পেঁয়াজ গেল কোথায় এরকম থাকবে আল কানি তিন তারা কি হবে আমাদের ভাইয়েরা মনে রাখতে হবে অনেকে হোটেলে বসলে অপচয় করে একজনে দশ জনের খাবার খাচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে ভালো খেতে আমি নিষেধ করছি না কিন্তু মনে রাখতে হবে আমরা খাবারের জন্য দুনিয়াতে আগমন করি নাই আমাদের খাবারের প্রয়োজন বাঁচার জন্য খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া কোরআন বলছে আল কানি তিনা তারা অল্পে তুষ্ট থাকে এরপরে বলছে অল মুনফে তিনা তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে অল মুস্তাক ফিরিনা বিলা সাহার এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুর আল ইমরান তিন নম্বর সুরার ষোলো এবং সতেরো নম্বর আয়াত এমনিভাবে ভাবে আল্লাহ সুবাহান এরকম যারা সত্যিকার মমিন তাদের সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন এই মমিনদের কোনো ভয় নেই এই কোয়ালিটি এই গুণগুলো তারা অর্জন করবে এদের কোনো ভয় নেই কোরআন বলছে এরা আল্লাহর অলি আল্লাহর অলি মানে ওই মাজার উপজারি না আল্লাহর অলি মানে জটলাওয়ালা নয় আল্লাহর অলি মানে ল্যাংটাওয়ালা নয় অলি শব্দটাকে পরিবর্তন করা হয়েছে ভারতবর্ষে এখন ইমাম বুখারি অলি না সাহাবা একরাম অলি না আবু বকর অলি না ওসমান অলি না ইমাম আহমদ বিন হাম্বল অলি না ইমাম মুসলিম অলি না ইমাম মালিক অলি না ইমাম অজাই অলি না অলি যত সব কবর আর মাজার বুঝারিয়া আর সুফিদের তীর তরিকায় যারা মানে তিস্তি কাদেরি নকশাবন্দি মোজাদ্দিদি অমুক তমুক এরা সব আল্লাহর অলি তাই এরা আমার মনে রাখতে হবে আমরা অলিদের শ্রদ্ধা করি অলিদের মাপকাঠি কোরআন বলে দিয়েছে অলি কারা ইনশাল্লাহ আগামী জুমাতে তাস্কের উপর আলোচনা করার ইচ্ছা আছে এই তাস্কিয়ার মাধ্যমে এরা পীর মরিদি প্রমাণ করে আমরা দেখাবো তাস্কিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আর পীর মুরিদি সম্পূর্ণ বিপরীত মুখী দুটো জিনিস তাজকিয়া মানে হচ্ছে আল্লাহ ছাড়া বাকি সবগুলো বর্জন করা আর পীর মুরিদির মূল বক্তব্য হচ্ছে আল্লাহকে পাইতলে পীর মুড়িদার ভায়া মাধ্যম ছাড়া উপায় নাই তাহলে তাস্কিয়ার আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ হবে আপনার আগেই চলে আসবেন বলছিলাম সত্যিকার যারা আল্লাহর অলি তারা ওরা যারা আল্লাহর নবীর সাহাবিদের আদর্শ অনুসরণ করছে নবীর সুন্না যারা পালন করে এই অলিদের সম্পর্কে আল্লাহ বলছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরা একশো উনচল্লিশ নম্বর হাতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী ইনকুং তুম মমিনিন যদি সত্যিকার তোমরা মমিন হতে পারো ভাইয়েরা আমার আমাদের মনে রাখতে হবে মমিনদের এই বৈশিষ্ট্যগুলো আরো অনেকগুলো বিষয় আছে এই লেকচারটা পুরো পাওয়া যাবে আরো কিছু মাঝখানে বাদ দিয়ে গেলাম গুরুত্বপূর্ণ অংশ এরপরে শেষে বলা আছে করে আরেকটা আয়াত সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আসা হয়েছে মমিনদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ তারা বলছেন কদ আফলাহাল মমিন ওই সমস্ত মমিনরা সফল হয়েছে মমিনরা কামিয়াব হয়েছে সফল হয়েছে যারা তাদের সালাতের মাধ্যমে তারা বিনয়ী হয় যারা সালাতের ক্ষেত্রে বিনয়ী বোঝা গেল বিনয়ের সঙ্গে সালাত আদায় করতে হবে মুনাফিকদের মতো কাকের ঠোকর নয় একের এক পর এক ঠোকর মারলো রুকুর তসবি ঠিক নাই শেষদার তসবি ঠিক নাই এরকম রুকুর থেকে সোজা দাঁড়াইল না শেষদার থেকে সোজা হয়ে বসলো না এরকম না আল্লাহ বলছেন কদাফলাহাল মমিন হুন যারা তাদের সালাতে বিনয়ী হয় দুই নাম্বার বলা হয়েছে যারা অযথা বেহুদা কথা এবং কাজ থেকে বিমুখ থাকে সময় নষ্ট করে না আমার যুবক ভাইদেরকে বলবো আল্লাহর রসুল সাল্লাম বলেছেন নেহমা তানে মকবুরুন হিমা কাসির নাস আল্লাহর গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত আছে কয়টা নিয়ামত আছে দুটো নিয়ামত আছে এমন ফি হিমা কাসির মিনান নাস বেশিরভাগ লোকেরা অনেক লোকেরা এই দুইটা নেয়ামতের ব্যাপারে অবজ্ঞা করছে অবহেলা আছে দোকায় পড়ে আছে অবমূল্যায়ন করছে সেই নেয়ামত দুটো কি কি ভালো করে খেয়াল রাখুন আসছে হাতুয়াল ফারাক কি আছে আসছে হাতুয়াল ফারাক সে হাত মানে সুস্থতা আর ফারাক মানে অবসর আজকে আপনি অবসরও আছেন সুস্থ আছেন কাজে লাগান এক সময় সুস্থ থাকবেন অবসর নেই অবসর আছেন সারা জীবন অসুস্থ হয়ে পড়ে আছেন কাজ করতে পারবেন না এজন্য বলেছেন যারা অযথা বেহুদা কথা কাজ থেকে বিরত থাকে তিন নাম্বার বলা হয়েছে যারা জাকাত ঠিকমতো আদায় করে হাফিজুন এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে অন্যায় কাজে লিপ্ত হয় না জেনার বিচারে লিপ্ত হয় না এরপরে বলা হয়েছে যারা নিজের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে এবং যারা সালাদকে হেফাজত করে টাইম মতো সালাদ আদায় করে ওলাই কাহমুল ওয়ারিসুন এরাই হবে ওয়ারিস জান্নাতের অধিকারী আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এরা চিরস্থায়ী জান্নাতে ফেরদাউস থাকবে আজকে আলোচ্য বিষয় ছিল মূলত আর তাআল্লুক মা এর গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা করা হলো আরো অনেক বিষয় বইটাতে আছে এ বইটা আপনারা পাবেন আমাদের বাহিরে পাবেন ইনশাআল্লাহ সালাতের পরে ওইটা আমরা সংগ্রহ করব আর আমাদের খেয়াল রাখতে হবে মাস্তা মাসাইল জানার জন্য আপনাদের শরীয়ত জানার প্রয়োজন আছে আমল করার জন্য এলেমের প্রয়োজন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই সুযোগ হয় নাই ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের আইআইইআর এর পক্ষ থেকে একটা মাদ্রাসা চালু করা হয়েছে এটা চল্লিশটা কোর্স আমরা করবো ইনশাল্লাহ এটা আগামী মাসের পঁচিশ তারিখে প্রথম ক্লাস হবে দিনব্যাপী ক্লাস হবে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা ফি থাকবে আগামী যে কোর্সটা হচ্ছে এটার মধ্যে ভর্তি ফিজ একশো টাকা যারা ভর্তি হয়ে গেছেন তাদের আর ভর্তি লাগবে না যারা ভর্তি হন নাই তারা একশো টাকায় ভর্তি হবেন আর ওই কোর্স ফি পাঁচশো টাকা হবে এটা আগামী মাসের পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ হতে পারে অর্থাৎ সবে বরাতের পরের দিন সবে বরাতের পরের দিন সবে বরাত করে লোকেরা ঘুমাবে আর আমরা ওই দিন ইনশাআল্লাহ দিনব্যাপী এই মাস্তা মাসায় শিখবো সিয়াম ওই দিন আলোচনা শেখো সিয়াম সিয়ামের সম্পর্কে যত আলোচনা আছে সিয়ামের ফজিলত সিয়াম রাখার গুরুত্ব না রাখলে ক্ষতি কি সিয়াম ভঙ্গের কারণ কি আরো সিয়াম সম্পৃক্ত যে সমস্ত মাসাইল গুলো আছে বিস্তারিত আলোচনা হবে এবং আপনাদেরকে এর উপর ভিত্তি করে একটা বই দেওয়া হবে যেটা সুন্দরভাবে বাধাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা আপনারা অংশগ্রহণ করবেন এছাড়া ভর্তির আমাদের বিশ্বের জুনের মধ্যে হতে হবে এছাড়া আমাদের একটা স্কুল করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আপনারা জানেন বর্তমানে আলেমদের মধ্যে মিডিয়া সম্পর্কে অনেক জ্ঞান না থাকার কারণে আজকে কুফারা তুচ্ছ তাচ্ছিল্য করছে আলেমদেরকে বিভিন্ন টক শোতে মায়ের আমদের বোকা বানানো হচ্ছে এটা যাতে না হয় সেজন্য আমরা একটা ভালো স্কুল করার চিন্তা ভাবনা করছি বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছেন বা করেছেন বা এসে সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে সিলেবাস সংগ্রহ করে সাহায্য করতে পারেন আমরা যদি বুঝে শুনে একটা ভালো স্কুল চালু করতে পারি ইনশাল্লাহ এটা রমজানের পরেই চালু হবে তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ আমরা কামনা করছি আল্লাহ সুবহান আমাদের বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করে আমিন ফসল্লাহ তাহলে মোহাম্মদ ওয়ালিস মাহিন